السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় ভাইরা আমার আমরা আবারও হ্যাঁ হ্যাঁ, বিবাহ সংক্রান্ত একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো মানুষ তো বিয়ে করেই করতেই স্বাভাবিকভাবে সমাজের মধ্যে এই প্রথা চলছে যখন একটা বয়সের পর্যন্ত পৌঁছে যায় তখন মানুষ বিয়ে করে থাকে কিন্তু অনেকে এই বিয়ের পিছনে শরীয়তের উদ্দেশ্য কি কেন এইভাবে একজন আরেকজনকে আপনার গ্রহণ করা এবং পরস্পর আপনার যৌন হ্যাঁ যে চাহিদা সেটাকে হ্যাঁ পূরণ করার এই সিস্টেমটা শরীয়ত কেন চালু করতে যাবে হুম কারণ এই শরীয়ত এই সিস্টেম চালু না করলেও তো পশুদের মধ্যে পাখিদের মধ্যে সঙ্গম হয়ে থাকে আপনার বাচ্চা হয়ে থাকে সুতরাং শরীয়তের কি উদ্দেশ্য এটার পিছনে রয়েছে সেটা অবশ্যই জানা দরকার এবং আমরা বলবো যে নিয়তের সাথে সম্পর্কিত স্বভাবের সাথে অনেক স্বাভাবিক কাজ সমাজের মধ্যে রয়েছে যেগুলোর মধ্যে সঠিক নিয়তের হ্যাঁ আপনার না থাকার কারণে অনেকে স্বভাব থেকে বঞ্চিত হয় বিশাল একটা স্বভাবের ভান্ডার থেকে সে বঞ্চিত হয়ে থাকে এই কারণে শরীয়তের মূল উদ্দেশ্য যদি আমরা জানতে পারি এর পিছনে নাকি তাহলে আমরা সেই স্বভাব থেকে বঞ্চিত হব না আল্লাহ শানু এই বিবাহ বন্ধনকে অনেকগুলো উদ্দেশ্যের কারণে জায়জ করেছেন হ্যাঁ, যেগুলো আমরা হ্যাঁ, পাঁচটা পয়েন্টের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করি বুঝার চেষ্টা করবেন এক নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত কারণ যখন একজন ছোট ছেলে এবং মেয়ে যখন তার বয়স বাড়তে থাকে যখন যুবক যুবতী হয়ে যায় তখন তার মধ্যে যৌন চাহিদা সৃষ্টি হয় হ্যাঁ, এটার হ্যাঁ, প্রশমনের জন্য বা এই যৌন চাহিদার পূরণের জন্য যদি বৈধ কোনো পথ না থাকে তাইলে সে অবৈধ পথের দিকে অগ্রসর হবে এটাই স্বাভাবিক হ্যাঁ এটাই নিয়ম বর্তমান যুগে বিয়ে সাদীর ক্ষেত্রে জটিলতার কারণে আপনার দেখা যাচ্ছে অনেকে অবৈধভাবে হ্যাঁ, নিজের যৌন চাহিদা পূরণ করার চেষ্টা করে এবং এর কারণে বিশৃঙ্খলাও দেখা দিচ্ছে তাইলে শরীয়তে আপনার যৌন চাহিদা নিবারণের একটি বৈধ পন্থা রেখেছে সেটা হচ্ছে আপনার বিবাহ বন্ধন সুতরাং বিবাহ বন্ধনটা আপনার নিজের লজ্জাস্থানের হেফাজতের জন্য যেন উল্টো পাল্টা ভাবে নিজের সাধুতা নষ্ট না হয় নিজে খারাপ কাজে জড়িয়ে না যায় হম এই কারণে শরীয়তে এই ব্যবস্থাটা করেছে যেন বৈধভাবে বিশৃঙ্খলাহীনভাবে যেন যৌন চাহিদাকে নিবারণ করা যায় কারণ যদি এইভাবে পথ না করে দেওয়া হয় তাইলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে একে অপরকে নিয়ে যৌন চাহিদা পূরণ করতে চাইবে এবং এটা করতে গিয়ে আপনার পাল্লা মানে এরকম ভাবে পাল্লা দেওয়া শুরু করবে একজনের আরেকজনের ভালো লাগবে এবং এরকম সিস্টেম না থাকলে তখন আপনার ঝামেলার সৃষ্টি হবে একজনকে নিয়ে হাজারো জন টানাটানি করবে তখন শেষ পর্যন্ত ঝামেলা ছাড়া আর কিছুই হবে না দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে বিবাহের মাধ্যমে একজন মানুষ তার প্রশান্তির জায়গা খুঁজে পায় একজন মানুষ হ্যাঁ অনেক ক্লান্তি নিয়ে যখন তার হ্যাঁ বাসায় ফিরবে তার স্ত্রীর কাছে তখন তার হ্যাঁ অবশ্যই ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে আর এই ক্লান্তি অবসাদ দূর করার জন্যই আল্লাহ শাহানি এই ব্যবস্থা করেছেন এবং সেই দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ শাহানু সুরা রুমের একুশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ শাহানু বলেন ওয়াবিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম রাহমা আল্লাহ বলছেন আল্লাহর একটি বিশেষ নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন যেন তোমরা লিতেস কোনো ইলিহা তাদের কাছে গিয়ে তোমরা একটু মনের শান্তি খুঁজে পাও এবং আল্লাহ এর পাশাপাশি এই বিবাহ বন্ধনের মাধ্যমে এমন সিস্টেম করে দিয়েছেন যে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় দয়াবোধ সৃষ্টি হয় আল্লাহ বলছেন ও আলাবাইনা কুম্মাবাদ্দাতম রাহমা একে অপরের প্রতি ভালো দেখা যায় দুইটা আর যুবক যুবতী দুইজন দুই ফ্যামিলির ছিল ছোট থেকে একটা পরি পরিবেশে বড় হয়েছে কিন্তু হঠাৎ করে এই বিবাহ বন্ধনের পর আল্লাহ যে শান তাদের মাঝে বিশাল একটা ভালোবাসা দয়ার সম্পর্ক আপনি করে দেন যার কারণে সংসারটা সুখময় হয়ে ওঠে তৃতীয় নম্বর যে উদ্দেশ্য বিবাহের পিছনে শরীয়তের সেটা হচ্ছে বংশধারাকে টিকিয়ে রাখা হ্যাঁ এই বংশধারা এবং পাশাপাশি আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখা হম কারণ এইভাবে দুজনের যদি সঠিক বন্ধন সৃষ্টি হয় তাইলে একটা আত্মীয়তা আপনার সৃষ্টি হবে এবং সামাজিক হ্যাঁ একটা সম্পর্ক আপনার টিকে থাকবে এবং পাশাপাশি বংশীয় একটা সিস্টেম সঠিকভাবে টিকে থাকবে কারণ যদি এলোপাথারি একজন আরেকজনের সাথে এরকম সঙ্গমে লিপ্ত হয় তখন আর বংশধারা সঠিক থাকবে না কে কার সন্তান এটা খুঁজে পাওয়া যাবে না এই হচ্ছে মুশকিল এই কারণে বৈধ পন্থায় আসতে হয় যেন প্রত্যেকের বংশীয় ধারাটা সঠিকভাবে থাকে নিয়ন্ত্রিত থাকে সংরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা চতুর্থ নম্বর যেটা সেটা হচ্ছে মানব মানব জাতির যে একটা হম ধারাবাহিকতা সেটাকে রক্ষা করা যদি বিবাহ বন্ধনের সিস্টেম না থাকে তাহলে মানব জাতির যে একটা আপনার বৃদ্ধি পাওয়ার যে একটা মাধ্যম হ্যাঁ সেটা আর থাকবে না হ্যাঁ, এবং পাশাপাশি মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন যে বৈধ ব্যবস্থার মাধ্যমে মানুষ হ্যাঁ আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকবে এবং পাশাপাশি কাফেররা রাগান্বিত হবে কারণ কাফেররা মুসলমানদের সংখ্যা বাড়তে দেখলে তাদের এমনি মন খারাপ হয়ে যায় এখন দেখতে পাবেন পাশ্চাত্যরা কিভাবে মুসলিম সমাজের মধ্যে হ্যাঁ আপনার জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে খুবই উৎসাহী উঠবে কারণ তারা জানে যে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং পাশাপাশি যতই সংখ্যা বাড়বে ততই আল্লাহ দিন প্রচারের আমলের সুযোগ পাওয়া যাবে হুম যোগ্য আপনার দিনের দায়ী তৈরি হবে হ্যাঁ এই কারণে এই চিন্তাগুলো যদি মাথায় রাখা যায় যে আমি বিবাহ করব যেন আপনার রসুলের উম্মত বেড়ে যায় আল্লাহর দিনের দায়ী যেন বেড়ে যায় এবং কাফেররা যেন হ্যাঁ আপনার আতঙ্কিত থাকে সেই এরকম যদি ভালো ইচ্ছা থাকে বংশধারাকে বাড়ানোর ইচ্ছা থাকে এরকম আপনার পাশাপাশি নিজের সাধুতাকে রক্ষা করার ইচ্ছা থাকে তাহলে সোয়াব হবে পাশাপাশি পাঁচ নম্বর বলে আমরা শেষ করব সেটা হচ্ছে যে নিজের চরিত্রকে রক্ষা করা নিজের সাধুতাকে রক্ষা করা সচ্চরিত্র থাকা মুশকিল যদি আপনার বৈধভাবে হ্যাঁ যৌন চাহিদা মেটানোর কোনো ব্যবস্থা না থাকে এই কারণে আল্লাহ শানু এই পদ্ধতি রেখেছেন যেন মানুষ সেই আপনার বেবিচারের পঙ্কিলতা থেকে হ্যাঁ শরীয়ত বিরোধী অবৈধ সম্পর্ক হ্যাঁ, থেকে যেন রক্ষা পাওয়া যায় এবং নিজের সাধুতাকে রক্ষা করা যায় সেই জন্যই বিবাহের বন্ধন আপনার শরীয়তে হ্যাঁ এইভাবে নির্ধারণ করেছেন যেইভাবে শরীয়তের হ্যাঁ সিস্টেম অনুযায়ী একে অপরকে গ্রহণ করবে এবং বৈধভাবে তারা নিজেদের চাহিদা পূরণ করবে আল্লাহ শাহান আমাদের যাদের সক্ষমতা রয়েছে তারা যেন আমরা সঠিকভাবে নিজের যৌন চাহিদা সরিয়ে সম্মতভাবে পূরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সেই ব্যবস্থা কামনা করছি যারা বিবাবন্ধন আবদ্ধ হতে পারেন নাই আল্লাহ যেন তাদের সমস্ত সমস্যা দূর করে দিয়ে যারা যেন বৈধ পন্থায় যেন তারা এইভাবে নিজের চাহিদা পূরণ করতে পারে আর যারা যারা বিয়ে করেছেন তারা যেন নিজেদের হালাল হ্যাঁ স্ত্রীকে নিয়ে যথেষ্ট থাকতে পারেন কারণ অনেক মানুষকে এমন দেখা যায় শরীয়তে বৈধ ব্যবস্থা করে দেওয়ার পরও তাদের খারাপ দৃষ্টি আল্লাহ যেন তাদেরকে সেই খারাপ দৃষ্টি থেকে রক্ষা করে নিজের চরিত্রকে যেন তারা রক্ষা করতে পারে তাদের জন্য এই আল্লাহর কাছে আবেদন রেখে এখানে শেষ করছি ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন